pulpo que era السلام عليكم ورحمة الله وبركاته <clears throat> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين <clears throat> وعلى آله وأصحابه أجمعين قال الله سبحانه وتعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الآية سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা সর্বপ্রথম শুক্রিয়া আদায় করছি আমাদের মহান প্রতিপালক মহান স্রষ্টা আল্লাহ রবুল্লা আলমিনের আলিশান দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা জাতি মানব জাতি রূপে সৃষ্টি করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য এই দুনিয়া আখরাতের সকল নাজ নিয়ামত তৈরি করেছেন যে আল্লাহ সুবাহান হুয়া তালা আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত ইমান এবং হেদায়েত নসিব করেছেন সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত হিসাবে কবুল করেছেন সর্বোপরি এই পবিত্র মাস রজব মাস যেটা আল্লাহর মাস বলা হয়েছে সেই মাসে আপনাকে আমাকে জুমা নামাজ পড়ার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সেই মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ অসংখ্য দরদ এবং সালামের হাদিয়া পেশ করছি আমাদের প্যারা নবী বিশ্বনবী বিশ্ব মানবতার মহানবী সরকার কায়নাত সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া ইউল মুরসালিন খাতামুল নবীন জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের পবিত্র রওজা শরীফে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের ইসরা এবং মেয়েরাজের ঐতিহাসিক পটভূমি শুনেছিলাম কোন পরিস্থিতিতে কোন প্রেক্ষাপটে কি অবস্থায় আল্লাহ তালা তার হাবিবকে ইসরা এবং মেয়েরাজ দান করেছিলেন সে আলোচনা শুনেছিলাম সে আলোচনার সার কথা এই ছিল রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম স্ত্রী হাজরে খাদিজা চাচা আবু তালিব সহ বনু হাসিম সহ তিন বছর মক্কার লোকদের বন্দি দশা থেকে বের হলেন নবুয়াতের দশম বছরের শেষের দিকে কোনো কোনো বর্ণনা মতে এগারো বছরের শেষের দিকে এই রজব মাসের শুরু ভাগে রসুল সেখান থেকে বের হলেন অত্যন্ত দুর্বল হয়ে যাওয়ার কারণে খাওয়া দাওয়ায় সেখানে সার্বিক পরিস্থিতি অত্যন্ত প্রতিকূলে ছিল বিধায় রসুলের চাচা আবু তালিব শেখ বন্দি দশা থেকে মুক্ত হয়েই দুনিয়া থেকে বিদায় হলেন ইমান ছাড়া প্রচণ্ড আঘাত রসুল পেলেন এই কাহিনীর তিন দিন অথবা দুই মাস পরেই মৃত্যুবরণ করলেন হাজরতে খাদিজাতুল কুবরা রদি আল্লাহ আনহা খাদিজার মৃত্যুর কদিন পরেই রসুল পালকপত্র জাহিদেবনে হারেসাকে তায়েফে নিয়ে গেলেন সেখানে যাওয়া আসার পথে এবং তায়েফবাসীকে ইসলামের দাওয়াত দিলেন কেউ দাওয়াতকে গ্রহণ করল না বরং তায়েফের মানুষেরা অত্যন্ত নির্মমভাবে পাথরের আঘাতে রসুলকে জর্জরিত করে ফেলল রসুল বদয়া না করে সবার জন্য দোয়া করলেন আল্লাহ আলামুন আল্লাহ আমার জাতিকে তুমি হেদায়ত দাও ওরা আমাকে চিনতে পারেনি রসুল যখন মক্কা মক্করমায় ফিরলেন প্রতিমধ্যে নামাজ পড়ছিলেন কোরআনে করিমের তেলাওয়াত যখন নামাজ পড়ছিলেন জিন জাতিরা এসে এই তেলাওয়াত শুনে শুধু তেলাওয়াত শুনেই জিন জাতির বিশাল জনগোষ্ঠী তারা মুসলমান হয়ে গিয়েছিল আল্লাহ পাক যেন বলে দিলেন হে আমার পেয়ারা হাবিব যদিও পৃথিবীর মানুষ আপনার প্রতি বর্তমানে এই দীর্ঘ সফরে ষাট মাইলের পায়ে হাঁটা যাওয়া আসার পথে কেউ মুসলমান হয়নি কিন্তু আরেকটি জনগোষ্ঠী যাদেরকে হিসাব নিকাশ নেওয়া হবে আজ্ঞাবহ জিন ওরা কিন্তু আপনার উপরে ইমান এনেছে আপনাকে রেসুল বলে স্বীকার করেছে আমি আল্লাহ আহদাহুল্লাহ শরিক আলাহ আমাকে তারা স্বীকার করেছে এরপরে যখন রসুল মক্কা মক্কারমায় ফিরলেন চতুর্দিকে বিপদের ঘটা আবু তালেব নেই যিনি বহিরঙ্গনকে সামলে নিতেন ঘরের স্ত্রী খাদিজা নেই বাহিরে আঘাত পেলে যিনি ক্ষতের মধ্যে মলম লাগিয়ে দিতেন এবং আশপাশের জনগোষ্ঠী যেখানে রসুল দুধ পান করেছেন শৈশবের চারটি বছর কাটিয়েছেন সেখানের মানুষেরাও ইসলাম গ্রহণ করল না প্রচণ্ড ব্যথা পেলেন এই ব্যথাতুর বেদনা ভারাক্রান্ত এই বছরকেই রসুল নিজেই নাম রাখলেন আমুল হজন বা দুঃখের বছর দুঃখের ঘনঘটা খুব বেশি হয়ে গেল আর আল্লাহ রবুল্লা আলমিনের নিয়ম হচ্ছে যে দুঃখের ঘনঘটা যখন খুব বেশি হয় কোনো জনগোষ্ঠীর উপরে কোনো ব্যক্তির উপরে তারপরেই আল্লাহ রবুল্লা আলমিন মহান কোনো নিয়ামত দান করেন যাতে করে দুঃখ দুঃখ ব্যথা সব মানুষ ভুলে যায় এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন তার পেয়ারা হাবিবকে সেই প্রেক্ষাপটেই ইসরা এবং মেয়েরাজের মহান নিয়ামত আল্লাহ তালা দান করলেন আজকে আমাদের আলোচনা হচ্ছে এই পটভূমির পরে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের মেয়েরাজের মূল কাহিনী আজকে শুরু হচ্ছে নবুয়াতের একাদশ বছরে এগারোতম বছরে ছাব্বিশে রজব রাতের বেলা রসুল শায়িত ছিলেন চাহাত বোন হাজরতে উম্মে হানি রাজি আল্লাহ তাল আনহার গৃহে রসুল বলেন যে আমি পুরা ঘুমের মধ্যে ছিলাম না আমার মনে হয় আমি কিছুটা ঘুম কাতুরেও আছি আবার পূর্ণ সজাগও আমি না তা আমার মনে হলো যেন সেই ঘরের ছাদটা আস্তে করে ফেটে গেল সেখান থেকে হাজরতে জিবরিল হাজরতে মিকাইল আরও অসংখ্য ফেরেস্তা সহ রসুল্লাহ সাল আলী ওসাল্লামের কাছে আসলেন প্রশ্ন হতে পারে নর্মাল নিয়মে দরজা দিয়ে ঢুকলেন না কেন দরজা দিয়ে ঢুকলে তো দরজা নক করতে হতো রসুল সাল্লাহ আলী হোসাল্লামের দরজা আবার খোলার জন্য ঘুম ভেঙে উঠতে হতো এতটুকুন কষ্ট আল্লাহ তার হাবিবকে দিতে চাইলেন না সাদ ফাঁক করে হাজরত জিবরিল এবং মিকাইল সেখানে ঢুকলেন অন্যান্য ফেরেস্তাদেরকে নিয়ে এবং এই ভ্রমণটি যেটা এখন শুরু হবে আল্লাহ রবুল আলমিন এটা রসুলের জীবনে রাত্রেবেলা ঘটালেন এজন্য যে দিন শ্রেষ্ঠ না রাত শ্রেষ্ঠ এটা নিয়ে বিশাল বিতর্ক আছে তবে মানুষ যদি চিন্তা করে সৃষ্টির দিক থেকে দিন আগে না রাত আগে তাহলে কোরআন করিমের ভাষ্য হাদিসের ভাষ্য অনুযায়ী বুঝতে পারি যে আল্লাহ রবুল আলমিন রাতকে আগে সৃষ্টি করেছেন তারপরে দিনকে সৃষ্টি করেছেন সৃষ্টির দিক থেকে রাত আগে এবং মানুষ তার প্রিয়তমের সাথে সান্নিধ্যে মিলিত হয় দিনের চেয়ে রাতের বেলা বেশি এবং রাতের বেলায় সমস্ত পরিবেশগুলো একান্ত কথা বলার সময় পরিবেশ এবং রাতের শ্রেষ্ঠত্ব আর দিক থেকে বুঝতে পারি যে রাতে কোরআন নাজিল হয়েছে আল্লাহ রবুল আলমিন বলেন সেই রাতটি হাজার মাস অপেক্ষা উত্তম সেটা কোন রাত লাইলাতুল কাদার কিন্তু দিনের মধ্যে এমন কোনো দিন নাই যেই দিনটি হাজার মাস অপেক্ষা উত্তম একটা দিন এবং প্রতিদিন রাতে একটা মুহূর্ত আছে মানুষের দোয়া কবুল হয় কিন্তু দিনের বেলা একমাত্র জুমার দিন ছাড়া অন্য ছয় দিন সম্পর্কে এমন বর্ণনা হাদিসে আসেনি কোরআন একাডেমিও আসেনি যে সেখানে দোয়া কবুল হয় সেই সেই দৃষ্টিভঙ্গি থেকেও রাতের গুরুত্ব ইসলামে অনেক গুরুত্ব অনেক বেশি এই জন্য এই রাতের বেলা অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আল্লাহ রবুল আলমিন রেখেছেন এই জন্যই আল্লাহ রবুল আলমিন সম্ভবত ওলামা ইকরাম বলছেন যে এজন্যই হয়তো আল্লাহ রবুল আলমিন দিনের বেলা এই ভ্রমণটা না করিয়ে আল্লাহ তালা তার পেয়ার হাবিবকে নৈশ ভ্রমণ করিয়েছেন আল্লাহ নিজেই বলছেন সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা মহাপবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন নৈশ ভ্রমণ করিয়েছেন আর যে কোনো সফরের জন্য দিনের চেয়ে রাতের বেলা সফর করা হাদিসে পাক এরশাদ হয়েছে যে তোতওয়াল আরদু রাতের বেলা জমিন সংকুচিত হয়ে যায় এখন সংকুচিত হয়ে যাওয়ার ব্যাখ্যা হিসাবে কেউ কেউ বলে রাতের বেলা রাস্তাঘাট ফিরে থাকে গাড়ি টানতে সুবিধা হয় দিনের বেলা তো হর্ন দিয়ে মানুষ সরিয়ে তারপরে চলতে হয় আর রাতের বেলা তো রাস্তা ফিরে এক টানে ডেরাবার নিয়ে পৌঁছে যায় এটা হলো জাগতিক ব্যাখ্যা আর বাস্তবেই হয়তো এমন কোনো ব্যাখ্যা আছে আল্লাহ রবুল্লা আলমিনই ভালো জানেন যে সত্যিকার রাতের সফরটা বেশি আরামদায়ক হয়ে থাকে তো জিবরিল এবং মিকাইল দরজা খুলে রসুলকে না নিয়ে সাত দিয়ে ঢুকে রসুল্লাহ আলহিহাস্লামকে উঁচু করে খানাই কাবার বর্ধিত অংশকে হাতিমে কাবা বলা হয় সেখানে নিয়ে গেলেন রসুলের চোখে এখনো ঘুমের আর্দ্রতা রয়েছে আরও একটু ঘুমিয়ে পড়লেন ছোট বাচ্চাদেরকে দেখা যায় ওদেরকে ঘুম থেকে ডাকলে মাদ্রাসার সময় হয়ে গেছে অথবা কোথাও যেতে হবে বাচ্চারা সাথে সাথেই কিন্তু ওঠে না ওঠার পরে আর দু এক মিনিট পাঁচ মিনিট ঘুমোতে চায় যাতে করে ঘুমের জড়তা কেটে যায় তা রসুল সাথে সাথে উঠালে রসুলের একটু কষ্ট হতো এই জন্য আস্তে উঠিয়ে রসুল সাল্লাহ আলি আসাল্লামকে হাতিমে কাবায় নেওয়া হলো সেখানে রসুল আরেকটু ঘুমিয়ে পড়লেন সেখান থেকে অত্যন্ত মৃদু স্বরে ডেকে জিবিল আমিন আলিহ সাল্লাতাম রসুল্লাহ আলহি জমজম কূপের পাড়ে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে রসুল লক্ষ্য করলেন দুটি স্বর্ণের পাত্র সেখানে উপস্থিত করা হয়েছে একটার মধ্যে জমজম কূপের পানি আর একটার মধ্যে ইমান এবং হেকমত পরিপূর্ণ এর সত্যিকার চিত্র আল্লাহ রবুল আলমিনই ভালো জানেন এখন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে ওপেন হার্ট সার্জারি করা হবে বুক ফেরে ফেলা হবে কারণ মহান রব্বুল আলমিনের সান্নিধ্যে তিনি তেস্টিফ নিয়ে যাবেন তার বক্ষের মধ্যে যে শক্তি সেই শক্তি আরও বর্ধিত করার জন্য বাড়াবার জন্য চতুর্থবারের মতো রসুলকে সিনাচাক করা হবে ওপেন হার্ট সার্জারি করা হবে রসুলের জীবনী গ্রন্থ নিয়ে যারা গবেষণা করছেন তারা বলছেন আল্লাহ রবুল্লা আলমিন তার রসুলের জিন্দগিতে মোট চারবার সিনাচাক করিয়েছেন কয়বার করিয়েছেন চারবার প্রথমে চার বছর বয়স যখন রসুল সাল্লাহ সাল্লামের ছিল তিনি হালিমা সাহাদিয়ার কাছে প্রতিপালিত হচ্ছিলেন তায়েফে চার বছর বয়সে একবার সিনাচাক করা হলো প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই মানুষের মধ্যে বিভিন্ন রকমের অনৈতিক চিন্তা ভাবনা কারো কারোর মধ্যে অনুপ্রবেশ করে প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহ রবুল আলমিন তার পেয়ারা হাবিবের আরেকবার চাক করিয়েছিলেন কয়বার হলো দুবার তৃতীয়বার নবাদ প্রাপ্তির পূর্বে বেয়াসাতের পূর্বে রাসুল চল্লিশ বছর বয়সে স্বাভাবিক নবাদ প্রাপ্তির বয়সে যখন উপনীত হলেন গা রেহেরায় তপসা করছিলেন তার পূর্বেই আল্লাহ রবুল্লা আলমিন তার পেয়ারা হাবিবকে তৃতীয়বারের মতো সিনা চাক করেন আর আজকে মেরাজের রাতে গমনের পূর্বে আল্লাহ রবুল আলমিন চতুর্থবারের মতো এবং শেষবারের মতো হাজরত জিবরিল এবং মিকাইল দুজন অভিজ্ঞ ডাক্তারকে দিয়ে আল্লাহ রবুল আলমিন সিনা মোবারক চাক করাচ্ছেন রসুল বলেন যে কুদরতি সিনা চাক তো আমি সব কিন্তু তাকিয়ে দেখছি দুনিয়ার সিনা চাক করতে গেলে ওপেন হার্ট সার্জারি করতে গেলে রোগীকে বিহুশ করতে হয় বেহুশের জন্য আলাদা বিশেষজ্ঞ ডাক্তার আছে কিন্তু রসুল বলেন যে আমার সিনা করেছে আমি সব লক্ষ্য করছি জিবরিল কি বলছেন এই কে কি বলছে আমি কোনো ব্যথাও পাচ্ছি না তো অতি দ্রুত জিবরিল আমিন আমার বুকটা ফিরে ফেললেন এবং সেখান থেকে কিছু কিছু কালো পদার্থ দেখিয়ে জিবরিল বললেন হায়দা হাজুর সাইতানি মিনকা হে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এটা হচ্ছে আপনার কালবে শয়তানের যে স্থান একটা মানুষের থাকতে পারে সেই অংশটুকু হচ্ছে এই সেটাকে আমরা ওপেন হার্ট সার্জারির মাধ্যমে সরিয়ে দিলাম এরপরে আরেকটি পাত্রের মধ্যে জান্নাতি পাত্রের মধ্যে ইমান এবং হেকমত পরিপূর্ণ সেটাকে সব কলবের মধ্যে দিয়ে জিবরিল আমিন শুধু হাত দিয়ে টান দিলেন সাথে সাথে রসুল সুস্থ হয়ে গেলেন কুদরতি ওপেন হার্ট সার্জারি আর কুদরতি সুস্থতা সম্পূর্ণ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন সুস্থ হয়ে গেলেন রসুল বলেন তখন দেখলাম আমার জন্য একটি বাহন আনা হলো সেই বাহনটি হচ্ছে আপনার ঘোড়ার চেয়ে একটু ছোট গাধার চেয়ে বড় এই জান্নাতি বাহন তার দৃষ্টি যদ্দূর যায় এক একটি কদম সেখানে পৌঁছে যায় এত দ্রুতগামী যানবাহন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামকে জিবিল বললেন ইয়া রসুল্লাহ আপনি বোরাকের পিঠে তাশরিফ রাখুন তো রসুল যখন বোরাকের পিঠে তাশরিফ রাখবেন বোরাক খুব ছটফট করা শুরু করলো কেমন যেন নিতে চায় না নিবে না ছটফট করতেছে জিবির আমিন বোরাকের পিঠে হাত দিয়ে বললেন হ্যাঁ বোরাক কিরম বেয়াদবি তুমি করছো তুমি সৃষ্টির সর্বাপেক্ষা প্রিয় ব্যক্তিত্ব যিনি আল্লাহর আল্লাহর বন্ধুকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে তুমি বহন করতে যাচ্ছ আর তুমি এরকম নড়াচড়া শুরু করেছো লজ্জায় সরমে সিরাতের কিতাবসমূহে এসেছে যে সেই বুরাক ঘরমাত্ম হয়ে গেল সারা শরীর থেকে ঘাম ছুটে গেল এখন প্রশ্ন হলো যার জন্য বোরাক এসেছে তাকে বহন করতে গিয়ে বোরাকের এই দশা কেন হলো এ সম্পর্কে বিদগ্ধ ওলামা ইকরাম বলছেন যে আসলে বোরাক কিন্তু সব জানতো যে আজকে রাসুল তার পেটে উঠবেন আনন্দের আতিশয্যে কিন্তু মানুষ যে কোনো সৃষ্টি তার খেই হারিয়ে ফেলে তার হুশ হারিয়ে ফেলে তা আসলে ঘোড়া এই বোরাক যে রাসুলকে বহন করবে এই আনন্দের আতিশয্যে সে খেই হারিয়ে নাচা শুরু করলো আনন্দে কিন্তু বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছিল যে বোরাক যেন ইতস্তত করছে নিতে চাচ্ছে না এমন একটা ভাব করছে আমার ভাইয়েরা এরকম দেখা যায় যে মানুষ সন্তানকে মা হারিয়ে ফেলেছে কিন্তু কিছুক্ষণ পরে সন্তানকে পাওয়া গেল পাওয়ার পরে মা সন্তানকে পেয়ে আনন্দের আতিশয্যে মা কেঁদে ফেলে হাসে না কারণ অতি দুঃখেও যেমন মানুষ কাঁদে অতি আনন্দেও কিন্তু মানুষ কাঁদে আনন্দের আতিশয্যে বহু সময় মানুষ তার স্বাভাবিক অবস্থাকে হারিয়ে ফেলে ঠিক সেই অবস্থা ঘটেছিল বোরাকের জীবনে যে বোরাক এখন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে বহন করতে যাচ্ছে এই জন্য বোরাক এরকম ভাব করা শুরু করলো রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বোরাকের পিঠে পা দিলেন তাসরিফ নিলেন ডান পাশে জিবিল আলহি সালাতাম বাম পাশে মিকাইল পিছনে অসংখ্য ফেরেস্তার মিছিল চলতেছে আর রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লামকে নিয়ে বোরাক ঊর্ধ্বশ্বাসে ছুটতেছে মসজিদে আকসার দিকে মসজিদে হারাম থেকে মক্কা মকরমার এই মসজিদ খানায় কাবার চতুর্পাশের মসজিদকে মসজিদে হারাম বলা হয় এই মসজিদ থেকে মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসা যেটার সিংহভাগ এখন ইসরায়েলের ইহুদিরা দখল করে আছে আমাদের পবিত্র সেই ভূমি সেই ঘরের দিকে বোরাক ছুটতেছে আল্লাহ রবুল্লা আলমিন এই বিশাল ভ্রমণ রসুলকে করিয়েছেন কেন আল্লাহ নিজেই বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা আমি আমার বান্দাকে এই ইসরা এবং মেয়েরাজের মহান নিয়ামত দান করেছি আমার অনেক নিদর্শন আছে অনেক আশ্চর্যজনক নিদর্শন প্রতীক আমার আছে এই নিদর্শন এবং প্রতীকগুলোকে কিছু প্রতীককে আমি আমার হাবিবকে দেখাতে চাই তাকে দেখাতে চাই এই জন্য ইসরা এবং মেরাজের এই কাহিনী আমি ঘটিয়ে দিলাম রসুল যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বোড়াকে যাচ্ছেন এই সফরের এই অংশকে ইসরা বলা হয় নৈশ ভ্রমণ বলা হয় এই মসজিদে আকসা থেকে নিয়ে আর সে মোয়াল্লার এই সফরকে মেয়েরাজ বলা হয় রসুল্লাহ সাল আলী হাসাল্লাম এখন বোরাকের পেটে সর হয়ে মসজিদে আকসার দিকে ছুটে যাচ্ছেন পথিমধ্যে আল্লাহ রবুল আলমিন বহু কিছু তার পেয়ার হাবিবকে দেখিয়ে দিচ্ছেন যাতে করে তিনি এসে উম্মদকে এই বিষয়ে সতর্ক করতে পারেন বলতে পারেন রসুলের জীবনে গ্রন্থ যারা লিখেছেন তারা বলেন প্রথমে রসুলের নজর এলো একটা খরজুর বিথি খেজুর গাছ ঘেরা একটা জনপদ একটা এলাকা হজরত জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে তসরিফ রাখুন নামুন বুরাকের পীর থেকে এখানে দুরাকাত নামাজ আদায় করুন দুরাকাত নামাজ রসুল যখন আদায় করলেন জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি এই জনপদটি চিনেন এই এলাকা চিনেন রসুল বললেন না জিব্রাইল বললেন এর নাম হচ্ছে ইয়াসরিব এখানেই আপনি মক্কা মকরমা থেকে অচিরেই হিজরত করে নিজের মাতৃভূমি ত্যাগ করে আপনি মক্কা থেকে এই ইয়াসরিবেই তশরিফ আনবেন আর আপনার আগমনের মধ্য দিয়ে এই জনপদের নাম হবে মেদিনা তো নবী রসুলের শহর হিসাবে আখ্যা লাভ করবে আসলে মদিনা শব্দের অর্থই হচ্ছে শহর আর মদিনাতুল নবী মানে হলো নবীর শহর যেহেতু অধিক ব্যবহার করা হয় এজন্য মদিনাতুল নবী না বলে আপনার সংক্ষেপে আমরা মদিনা বলে বলে থাকি অথবা মদিনা মোনাওয়ারা আলোকিত নূরে নূরান্বিত মদিনা আমরা বলে থাকি রসুল নামাজ শেষ করে সেখান থেকে আবার বোরাকের পিঠে সওয়ার হলেন এরপরে একটা উঁচু পাহাড়ের পাশ দিয়ে যেন রসুল যাচ্ছেন জিবরিল বললেন ইয়া রসুল্লাহ এই যে গাছ দেখতেছেন ওই গাছের কাছে নেমে আপনি দোরাকাত নামাজ আদায় করুন রসুল অবতরণ করলেন বোরাকের পেট থেকে সেখানে নেমে দোরাকাত নামাজ পড়লেন জিবরিল বললেন জানেন এটা কোন বৃক্ষ কোন গাছ রসুল বললেন না এই গাছকে আমি চিনি না জিবরিল বললেন এটাই হচ্ছে সেই সাজারাই মৌসা মুসা আলহ সালাতামের গাছ যেই গাছের কাছে পাহাড়ের উপরে পাহাড়ের নিচে নিজের সন্তান সম্ভাবা স্ত্রীকে রেখে এসেছিলেন সন্তান প্রসব হওয়াকালীন কোনো আলোর প্রয়োজন কোনো আপনার তাপের জন্য অগ্নি প্রয়োজন যখন তখন রসুল আগুনের সন্ধানে পাহাড়ের উপরে উঠলেন যে হয়তো কোনো যাত্রী কাফেলা দেখতে পাবেন অথবা পাহাড়ের উপরে কোনো হয়তো কোনো কিছু পেয়ে যাবেন এজন্য সেখানে গিয়েছিলেন সত্যিকার সেই গাছের উপর থেকে আগুন আলো দেখছিলেন যতই তিনি আগুন ধরতে যান ততই আগুন পিছিয়ে চলে যায় আগুন থেকে আওয়াজ আসলো ইন্দানি আনাল্লাহ মুসা তুমি আমাকে আগুন মনে করে ভুল করছো আমি আগুন নই আমি হচ্ছি আল্লাহ তোমাকে আমি নবুয়াদ দান করলাম মুসা আলি সালাতামের সৌভাগ্য স্ত্রীর জন্য আনতে গেলেন আগুন আর পেয়ে গেলেন নবুয়াদ আল্লাহ রবুল্লা আলমী সেখানে ফেরাউনের দরবারে পাঠাবেন হাজরতে মুসা আলি সালাতাম বললেন আল্লাহ আমাকে আপনি নবী বানালেন কিন্তু আমার মুখের মধ্যে কথা তো একটু বেঁধে যায় আমার ভাই তিন বছরের বড় ভাই হারুন সেই হারুনকেও আপনি নবী বানিয়ে দেন এবং আমরা দুই ভাই গিয়ে তাহলে আপনার নির্দেশ মতো ফ্রাউনকে আপনার পথে ডাকতে পারবো দাওয়াতি কাজ করতে পারবো আল্লাহ রবুল্লাহ আলমিন বললেন মুসা তোমার প্রার্থনা মঞ্জুর এই মুহূর্তে জিবরিলকে পাঠিয়ে আমি তাকে নবুয়াদ দিচ্ছি এবং তাকে আমি নির্দেশ করছি মিশরের শহরের বাহিরে এসে তোমাকে অভ্যর্থনা জানাবে তোমার ভাই হারন তাফসির কারকরা বলেন যে একজন নবী তার ভাইয়ের জন্য যে শুভকামনা করতে পারেন এর চমৎকার উদাহরণ হচ্ছেন হাজরতে মুসা আলহি সালাতাম ছোট ভাইয়ের হাতে একটা মিষ্টি দিছে তখন বলতেছে মিষ্টি আমারে দিলেন আমার বড় ভাইরে দিতেন না একটা মিষ্টি তোকে যাও তার লাগে আর একটা মিষ্টি দিলাম কেমন যেন মুসা আলহি সালাতামকে নবদ যখন আল্লাহ দিলেন তো বলতেছেন হাজরতে মুসা আল্লাহ আমার ভাইকে নবদি দিবেন না তারে নবী বানাবেন না আল্লাহ বললেন যাও তাকেও আমি নবুয়াতি দিলাম তো রসুল্লাহ সাল আলী হাসাল্লাম দুরাকাত নামাজ শেষ করলেন জিবরিল বললেন এটা হচ্ছে সেই ঐতিহাসিক বৃক্ষ গাছ যেটা সাজারায় মুসা মুসা আলী সালাতামের সেই বৃক্ষ যেখানে এসে আগুনের পরিবর্তে হাজরতে মুসা আলিয়া বিজ্ঞানা আলী সালাতাম নবুয়াতি পেয়েছিলেন নবী হয়েছিলেন আল্লাহর কালিম হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন এরপরে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের এই বোরাক আরেকটি জনপদের উপর দিয়ে যাচ্ছে জিবরিল বললেন ইয়া রাসুল্লাহ এখানে অবতরণ করুন সাথে সাথে অবতরণ করলো বুরাক রসুলকে নিয়ে সেখানে দোরাকাত নামাজ আদায় করতে জিবরিল বললেন রসুল নামাজ আদায় করলেন জিবরিল বললেন ইয়া রাসুল্লাহ এই জায়গাটার নাম হচ্ছে মাদিয়ান এখানেই হাজরতে মুসা আলহি সালাতামের শ্বশুর হাজরতে সোয়েব আলহি সালাতাম এই জনপদেই বসবাস করতেন এখানেই আপনি দোরাকাত নামাজ পড়লেন এরপরে বাইতুল মাকদেস মসজিদে আকসায় পৌঁছার পূর্বে রসুল্লাহ সাল আলী আসাল্লাম আরও অনেক কিছু দেখলেন রসুল লক্ষ্য করলেন যে বাইতুল লাহাম একটা টিলা খুবই পরিচিত জায়গা মনে হলো জিবরিল বললেন এখানে নেমে দুরাকাত নামাজ পড়ুন রসুল নামলেন দুরাকাত নামাজ আদায় করলেন জিবরিল বললেন এই জায়গাটার নাম হচ্ছে বাইতুল লাহাম যাকে বেতেল হেম বলা হয় হজরতে মারিয়ামের গর্ভ থেকে ঈসা আলি সালাতাম এই স্থানের শুষ্ক খেজুর গাছের কাছে এসেই তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন জন্মগ্রহণ করেছিলেন এটা হচ্ছে সেই বেতাল হাম বা বাইতুল্লাহ হাম এ তো রসুল্লাহ আলী ওয়াসাল্লাম জাগতিক কিছু জায়গা দেখলেন পাশাপাশি অনেকগুলো চিত্র অনেকগুলো দৃশ্য উম্মতের জন্য শিক্ষণীয় আল্লাহ পাক তার পেয়ারা হাবিবকে দেখালেন কিছুদূর অতিক্রম করার পরে রসুল লক্ষ্য করলেন যে অত্যন্ত বৃদ্ধা একজন রমণী একজন মহিলা কিন্তু সে অলঙ্কার পরিহিতা কানের দুল হাতে অনেকগুলো চুরি আছে এবং খুব সুন্দর সুন্দর পোশাক পরে মুখের মধ্যে মেকআপ লাগিয়ে একেবারে সুন্দরী হয়ে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামকে আহ্বান জানাচ্ছে জিবরিল বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম খবরদার ওই বৃদ্ধা রমণীর দিকে মহিলার দিকে ইয়া রসুল্লাহ আপনি তাকাবেন না কারণ এটা হচ্ছে দুনিয়া এই দুনিয়া বৃদ্ধা হয়ে গিয়েছে অথচ সে আপনি আল্লাহর পেয়ারা হাবিব আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য দুনিয়ার প্রতি যাতে আপনি প্রলব্ধ হন এই এই দুনিয়া চেষ্টা করতেছে আমার ভাইয়েরা আমরা যখন এর কাহিনী শোনাচ্ছি তখন প্রায় দেড় হাজার বছর আগের কাহিনী রসুলকে আল্লাপাক মেয়েরাজের রাত্রে দুনিয়াকে দেখালেন বৃদ্ধা রূপে দেড় হাজার বছর পূর্বে যে মহিলা বৃদ্ধা হয়েছে এখন কি যুবতী হয়ে গেছে নাকি কথা বলেন না কেন যুবতী হয়ে গেছে তাহলে সেই দুনিয়ার লাগে এত পাগল কিসের আমরা অথচ দুনিয়া যত বিরুদ্ধা হচ্ছে সাজসজ্জা তত বাড়তেছে তদানীন্তনকালে ইলেকট্রিসিটি ছিল না পৃথিবীতে এখন ইলেকট্রিসিটি বেড়েছে তদানীন্তন পৃথিবীতে এই স্যাটেলাইটের রূপ এই ইন্টারনেট ছিল না পৃথিবী একটা গ্রামের মতো যে হয়ে গেছে বর্তমানে এগুলো ছিল না তো পৃথিবীর নতুন সাজে সুসজ্জিত হয়েছে আর আমরা এই বৃদ্ধা থেকে বৃদ্ধা দেড় হাজার বছর পূর্বেই যাকে রসুলকে বৃদ্ধারূপে যেই দুনিয়াকে দেখানো হয়েছে সেই দুনিয়ার পিছনেই পাগল হয়ে ছুটতেছি আমার ভাইরা এই জন্যই আমরা দেখতে পাই লোকমান হাকিম আলহি সালাতাম তিনি অতি সাদামাঠা একটা বস্তির মতো ঘর বানিয়ে সেখানে থাকতেন অথচ পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান তদানীতন পৃথিবীতে তিনি ছিলেন হাজরত আয়ুব আলী সালাতামের সমসাময়িক ব্যক্তিত্ব ছিলেন তার নামে কোরআন হাকিমের একুশ পাড়ায় একটা সুরাই আছে সুরাই লোকমান সেই লোকমান আলী সালাতামের ঘরটা একেবারে মাকড়সার জালের মতো দুর্বল ছিল একটু হালকা ঝড় বৃষ্টি হলেই ভেঙ্গে চুরে পড়ে যেত আবার তিনি লাঠি দিয়ে কোনো রকম ইয়ে দিয়ে সোজা করে রাখতেন সেখানে থাকতেন নামাজ পড়তেন সেখানে বিয়ে বাচ্চা নিয়ে থাকতেন তো একজন ব্যক্তি তাকে লোকমানকে বলল যে লিমাদা বেইতুকা মিসলুল আনকাবুত হে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিজ্ঞানী এবং আল্লাহ পাকের প্রজ্ঞাশীল প্রজ্ঞা দান করেছেন আল্লাহ সেই সত্তা আপনার ঘরটাকে আরেকটু সুন্দর করতে পারেন আপনি মাকড়সার জালের মতো কেন আপনার বাড়িটা আপনার ঘরটা আরেকটু সুন্দর করতে পারেন না তখন কি উত্তর দিয়েছিলেন শুনুন তখন হাজাদের লোকমান হেকিম বলেছিলেন হাদা কাসিরুন লিমাইয়ামুত যে ব্যক্তি মৃত্যুবরণ করবে আজ বাদে কাল মাটির বিছানায় যে ব্যক্তি ঘুমোতে যাবে তার জন্য মাকড়সার জালের মতো এই ঘর এটাই তো বেশি এর চেয়ে বেশি চকচকা কোনো ঘরের দরকার আমার নেই এই জন্যই আমরা লক্ষ্য করি হাজরত ঈসা আল্লাহ গিনা আলহি সালাতামকে যখন তার হাওয়ারিরা বলেছিল যে হে আল্লাহর নবী ঈসা আমরা আপনার জন্য সুন্দর একটা বিল্ডিং তৈরি করে দেই সবাই মিলে চাঁদা দিয়ে হাজরত ঈসা কি বলেছিলেন বসে হ্যাঁ সুন্দর একটা বাড়ি করে দাও তবে সমুদ্রের ঢেউয়ের মধ্যে আমার বাড়ি নির্মাণ করব সমুদ্রের ঢেউয়ের মধ্যে বাড়ি তৈরি করা যায় তার মানেই হচ্ছে আমার ভাইয়েরা দুনিয়ার প্রতি আল্লাহ পাকের সমস্ত নবী এবং রসুলরা নিরাসক্ত ছিলেন গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন হাজিদা সুলাইমান আলহি সালাতাম কিন্তু বাদশাহীর সমস্ত সম্পদ তার চতুর্পাশে ছিল তার অন্তকরণের মধ্যে কিন্তু দুনিয়া ঢোকে নাই দুনিয়া ছাড়া নৌকা যেমন নাকি পানি ছাড়া চলতে পারে না আমার ভাইয়েরা এই দুনিয়ার জীবনে টাকা পয়সা ছাড়া চিজ আসবাব ছাড়া মানুষ চলতে পারে না কিন্তু খবরদার এই নৌকার মধ্যে যেন আবার পানি ঢুকে না যায় তাহলে যেই পানি ছাড়া নৌকা চলতে পারে না সেই নৌকার পেটের মধ্যে যদি পানি ঢুকে যায় এক সময় সেই পানির মধ্যেই নিমজ্জিত হয়ে নৌকা ধ্বংস হয়ে যায় এই জন্যই দার্শনিক কবি মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলহী বলছেন নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস কে আমি তোমাকে এই পরামর্শ দিচ্ছি না এ কথা বলছি না কি আজ দুনিয়া আবাস যে তুমি দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাও জুদা হয়ে যাও পৃথক হয়ে যাও আলাদ হয়ে যাও আমি এ কথা তোমাকে বলছি না দুনিয়া লাগবে দুনিয়া চলতে গেলে কিন্তু বাহার কারে বুদি বা খুদাবাস তোমার চতুর্পাশে দুনিয়া থাকবে দুনিয়ার মধ্যেই তোমার জীবনের নৌকা চলতে হবে কিন্তু দুনিয়ার মধ্যে যখন তুমি চলবে আল্লাহকে সাথে নিয়ে চলবে খবরদার দুনিয়ার এই চিজ আসবাব যেন তোমার স্রষ্টাকে তোমাকে ভুলিয়ে না দেয় তোমার স্রষ্টাকে যদি ভুলিয়ে দেয় দুনিয়া তাহলে বুঝবে এই দুনিয়া তোমাকে ধ্বংস করে দিল এই জন্য কোরআনে হাকিমেও বারবার সাবধান করে বলা হয়েছে ইয়া আমানু যদি কারো ছেলে মেয়ে আল্লাহ পাকের স্মরণকে কোনো মানুষকে ভুলিয়ে দেয় যে ব্যক্তি এমনটি করবে আল্লাহ পাককে ভুলে যাবে সম্পদ পেয়ে সন্তান পেয়ে সম্পদ দিলেন আল্লাহ সন্তান দিলেন আল্লাহ যে সত্তা দিলেন তাকেই ভুলে গেলাম যে এমনটি করবে আল্লাহ বলছেন তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত তারাই হলো সবচেয়ে হতভাগার দল যাদেরকে স্রষ্টা দিলেন নিয়ামত আর সেই স্রষ্টাকেই ভুলে গেলাম নিয়ম হচ্ছে কৃতজ্ঞতা হচ্ছে এই যে যখন আমরা আল্লাহ রবুল্লা আলমিনকে আল্লাহ রবুল্লা আলমিনের কোনো নিয়ামত পাবো আল্লাহ রবুল্লা আলমিনকে বেশি করে স্মরণ করব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পৃথিবীর ইতিহাস অত্যন্ত তিক্ত যাকে সম্পদ বেশি দেওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যাচ্ছে তাই শুরু করেছে মানুষ সেই স্রষ্টাকেই ভুলে গিয়েছে যিনি সন্তান দিয়েছেন যিনি টাকা পয়সা দিয়েছেন আমার ভাইয়েরা রসুল্লাহ সাল আলী আসাল্লাম জিবরিলের কথা মতো সেই মহিলার দিকে তাকালেন না এইবার রসুল লক্ষ্য করলেন আর একজন পুরুষ ব্যক্তি সেও খুব সুসজ্জিত সাজসজ্জা পরিহিত সে এবার রসুল সাল্লাহ আলী আসাল্লামকে ডাকতেছে জিবরিল বললেন ইয়া রসুল্লাহ ওদিকে তাকাবেন না এ হচ্ছে শয়তান শয়তান আপনাকে আকৃষ্ট করার জন্য আপনার প্রতি মোহবিষ্ট করার জন্য আপনার মনের মধ্যে ঢোকার জন্য সে আপনাকে তার কাছে আহ্বান জানাচ্ছে খবরদার ওদিকে তাকাবেন না রসুল সেদিকে তাকালেন না সামনে বোরাক নিয়ে রসুল চলতে লাগলেন কিছুদূর যাওয়ার পরে রসুল লক্ষ্য করলেন যে পাকের একদল মানুষ সেখানে আছে যারা রসুলকে লক্ষ্য করে বললেন আসসালামু আলাইকা ইয়া আউয়াল আসসালামু আলাইকা ইয়া আখির আসসালামু আলাইকা ইয়া হাসির আপনার প্রতি সালাম হে ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক সৃষ্টির সূচনা লগ্নেই সৃষ্টি করেছিলেন যাকে শেষের আল্লাহ রবুল আলমিন রাখবেন এবং যার পায়ের কাছে পৃথিবীর সকল মানুষ ময়দানে মাহসারে একত্রিত হবে জিবরুল আমিন বললেন ইয়া রসুল্লাহ ফাহম জামা আতুমিনাল আম্বিয়া এরা হচ্ছে নবীদের দল একদল নবী তারা হচ্ছেন ইব্রাহিম মুসা ঈসা আলিহিমুসালাতাম সেই জবরদস্ত নবী এবং রসুল যারা ছিলেন এরাই আপনাকে এভাবে সালাম জানালেন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম এরপরে লক্ষ্য করলেন যে একটা কবর কবরের উপরে বসে এক ব্যক্তি আত্মীয়ত পড়তেছে নামাজ পড়ছে তো রসুল্লাহ সাল্লামকে হাজরতে জিবরিল বললেন একটু আগেই যে নবী হাজরতে মুসা আপনাকে সালাম জানালেন কুদরতি ব্যবস্থাপনা দ্বারা আল্লাহ তালা সেই নবীর কবরের উপরে দাঁড়িয়ে তিনি নামাজ পড়ছেন আল্লাহ পাক এই দৃশ্য আপনাকে দেখিয়ে দিলেন এরপরে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম দেখলেন বোরাকের পেটে শহর হয়ে জিবরিল বললেন এখানে অবতরণ করুন নামলেন দেখলেন কিছু মানুষ এদের হাতের নখগুলো ধারালো তামা দিয়ে তৈরি অত্যন্ত ধারালো দায়ের মতো ধার এবং তারা সে নখর দিয়ে নখ দিয়ে নিজেদের চেহারা বুকের গোস্ত চামড়াগুলোকে ছিলে ফেলতেছে আর নিজেরাই চামড়াগুলো ছিলে প্রচণ্ডভাবে তারা চিৎকার করছে জিবরিল আমিন বললেন ইয়া রসুল্লাহ এটা হচ্ছে আপনার উম্মতের ওই সকল লোকদের উদাহরণ যারা মানুষের অসাক্ষাতে তাদের দোষ ত্রুটি চর্চা করত মানুষের গিবাদ করত মানুষের অসাক্ষাতে তাদের দুষ্টুটির কথা বলে বেড়াতো এরা হচ্ছে সেই গিবাদকারী ব্যক্তিরা আমার ভাইয়েরা সাধারণত যারা অপেক্ষাকৃত রিটায়ার্ড পার্সন কোনো কাজ কাম কম বন্ধু বান্ধব নিয়ে একসাথে বসলেই আরেকজন ব্যক্তি সম্পর্কে যেই বন্ধু সামনে নেই তার বিরুদ্ধে কথা বলা শুরু করে অথচ কত বড় ক্ষতি কারণ হচ্ছে যে আপনার আমার আমল থেকে কিন্তু যার বিরুদ্ধে যার বদনাম করা হচ্ছে সে কিন্তু নেকি নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে আপনার আমার এই জন্য ইমাম মালিক বলেন যে যদি তোমার গিবাদ করতেই হয় কারো অসাক্ষাতে তোমার দোষ ত্রুটি চর্চা করতেই হয় তাহলে তোমার মায়ের গিবাদ করো তাহলে কমাস কম তোমার নেকিটা তোমার মা পেয়ে গেল কিছুটা হলেও লাভ হলো যে তোমার মাকে তুমি সহযোগিতা করলা কিন্তু নিজে সারা জীবন কষ্ট করে ইবাদত করে সে সবগুলো অন্য আর একজন মানুষ যার শত্রুতা চরিতার্থ করার জন্য তুমি তার দোষ চর্চা করছো তাকে দিয়ে দেওয়া এর কোনো মানে হয় না বোস্তানুল মহাদ্দেসিনে হাজরত আব্দুল হক মহাদ্দেস দেহলবী রহমতুল্লাহ আলহী লিখেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলহির যুগে একজন পুণ্যবতী নারী মহিলা মৃত্যুবরণ করলেন তো নিয়ম হচ্ছে পুরুষকে পুরুষ গোসল দিবে মহিলাকে মহিলাই গোসল দিবে হাজরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলহী যুগের সেই মহিলা যিনি সেই পুতনবতী মহিলাকে গোসল দিচ্ছিলেন উনি বলে বসলেন যখন লজ্জাস্থানকে পরিষ্কার করতেছিলেন সেই মহিলার যে এই লজ্জাস্থান দিয়ে কত না গুনাহের কাজ সে করেছে আর আজকে আল্লাহর কাছে চলে গিয়েছে এই কথা বলা মাত্রই সেই মহিলার হাত সম্পূর্ণভাবে লজ্জাস্থানের লেপটি লাগিয়ে গেল একেবারে একই চামড়া হয়ে গেছে আর হাত সরে না এত মানুষের কাছে পরামর্শ চাওয়া হলো কিন্তু কেউ আপনার এই হাতকে ছুটাবার কোনো পরামর্শ দিতে ব্যর্থ হচ্ছে কিন্তু যারা শরিয়াতের ইমাম যারা আল্লাহ রবুল আলমিন তাদেরকে এমন কিছু প্রজ্ঞা দেন এমন কিছু মেধা দেন সাধারণ মানুষদের ব্রেন ওদিকে যায় না ইমাম মালিক রহমতুল্লাহ আলহি বললেন যে এখন দুজন মানুষকে তো একসাথে কবরে রাখা যাবে না একজন জীবিত একজন মৃত অথচ যে ব্যক্তি মৃত তাকে দুনিয়ায় রাখাও যাবে না লাশ পচে যাবে পরিস্থিতির আলোকে করতে হবে কি ইমাম মালিক বললেন নিশ্চয়ই যে মহিলার হাত লেগে গিয়েছে গোসলদাতা এই মহিলা এমন কোনো মন্তব্য ওই মৃত মহিলা সম্পর্কে করেছে যার কারণে তার উপরে দে কাজফ যার কারণে কোনো মানুষকে যদি নারী বা পুরুষকে কেউ বেবিচারের অপবাদ দেয় তাহলে আশিটা বেতরাঘাত তার পিঠে করা হচ্ছে শরিয়াদের বিধান ইমাম মালিক বললেন তোমরা ওই মহিলার পিঠে আশিটা বেতরাঘাত করে দাও দেখবা তার হাত ছুটে যাবে সাথে সাথে আশিটি বেতরাঘাত করা হলো আস্তে করে সেই মহিলার লজ্জাস্থান থেকে তার হাত ছুটে গেল এ হলো ইমামদের প্রজ্ঞা থাকে সত্যিকার এরকম মন্তব্য আল্লাহর ওই নারী সম্পর্কে করেছিল আর ওই মহিলা তো কারোর কাছে নালিশ করার মতো পরিবেশ পায়নি সে মৃত কিন্তু আল্লাহর পক্ষ থেকে তার শাস্তির ইন্তজাম সেখানে হয়ে গিয়েছে আমার ভাইয়েরা খবরদার গিবাতের মতো এই অবস্থা যদি কোনো এলাকায় কোনো বৈঠকে তৈরি হয় সেখানে নিয়ম হচ্ছে নিজে গিবাত না শোনা একটা বাহানায় সেই মসজিদ থেকে উঠে যাওয়া অথবা বলা ভাই আমরা গিবাদ করার জন্য এখানে আসি নাই গুনাহের কাজ করতে আসি নাই চলো আমরা অন্য প্রসঙ্গ আলোচনা করি কারো সম্পর্কে আমরা এরকম কথা বলবো না গিবাদ করব না আমরা গিবাদটা অত্যন্ত কঠিন অপরাধ জেনা বেবিচারের চেয়েও অত্যন্ত কঠিন গোনা এটা রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এরপরে লক্ষ্য করলেন যে কিছু মানুষ একটা রক্তের সমুদ্র লক্ষ্য করা যাচ্ছে সেই সমুদ্রের মধ্যে সমুদ্রের সেই রক্তগুলো গরম সেই সমুদ্রের রক্তের সাগরের মধ্যে কিছু মানুষ সন্তরণ করছে সাঁতার কাটছে তখন এবং বড় বড় পাথর সেই পাথরগুলোকে সেই পানির মধ্যে রক্তের সাগরে বসে বসে লোকমা দিয়ে দিয়ে পাথরগুলো গুলোকে গেলে গেলে খাচ্ছে তখন জিবরিল বললেন ইয়া রসুলাল্লাহ এরা হচ্ছে আপনার উম্মাতের ওই সকল মানুষ যারা পৃথিবীতে সুদি কারবার করত সুদি ব্যবসা বাণিজ্য করত সুদে টাকা পয়সা লাগিয়ে টাকাকে বাড়াবার জন্য চেষ্টা করত এই সুদখোর যারা এবং এদের সহায়তাকারী এদের উদাহরণ হচ্ছে এই যে মানুষের রক্ত নিয়ে ব্যবসা করেছে এই জন্য কেয়ামতের ময়দানের কঠিন শাস্তির আগেই আলামে বরজাকে কবরের জগতে তাদের জন্য আল্লাহ রবুল আলমিন এই শাস্তি বরাদ্দ রেখেছেন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এরপরে লক্ষ্য করলেন যে কিছু মানুষ তারা চাষাবাদ করতেছে কোনো এক বিশাল মাঠে জমিনে চাষাবাদ করতেছে অল্প সময়ের মধ্যেই গরু দিয়ে লাঙ্গল দিয়ে চাষাবাদ করছে অল্প সময়ের মধ্যে ধান বপন করলো ধান বপন শেষ হতে হতে ধান গাছগুলো বড় হয়ে ফসল পেকে গেল অল্প সময়ের মধ্যে তারা কেটে এগুলো সব নিয়ে গেল আবার নতুন করে বপন করছে আবার আপনার এই ফসলগুলো আবার তৈরি হচ্ছে হাজরতে জিবরুল আমিন বললেন ইয়ারসুল্লাহ এই যে চিত্র আপনি দেখলেন এটা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সকল মুজাহিদদের চিত্র আল্লাহ দেখালেন যারা আল্লাহ রবুল্লা আলমিনের পথে আল্লাহর দিনকে পৃথিবীতে জীবিত করার জন্য আল্লাহ রবুল্লা আলমিনের দেওয়া জীবন আদর্শ ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর পথে যারা সংগ্রাম এবং জিহাদ করে তাদের কর্মকাণ্ডগুলো আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে দেখিয়ে দিলেন ময়দানে জিহাদে গিয়ে নিজের পয়সায় ভেঙে খাইতেছে নিজের পয়সায় খরচ করতেছে আর আল্লাহ রবুল আলমিনের দরবারে তাদের সমস্ত এইভাবে তাদের জিহাদের মাধ্যমে ইসলামের যে অধ্যায় সেখানে সৃষ্টি হচ্ছে সৃষ্টি হচ্ছে কেয়ামত পর্যন্ত সৃষ্টি হবে সমস্ত মানুষের নেকের একটা পার্সেন্ট একটা অংশ এই মুজাহিদদের নেক আমলের মধ্যে আল্লাহ রবুল আলমিন লিখে দিচ্ছেন মনে করুন এই ভারতবর্ষে ইসলামকে নিয়ে এসেছিলেন হাজরতে মোহাম্মদ বিন কাসিম আমাদের এই জনপদে এনেছিলেন রাষ্ট্রীয়ভাবে যারা তাদের মধ্যে হাজরত শাহজালাল রহমতুল্লাহি আলহি হাজরত খাজা খানজান আলী রহমতুল্লাহি আলহি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি রহমতুল্লাহি আলহি এবং হাজরত খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলহির ইসলাম দাওয়াতের বিশাল প্রোগ্রাম এই উপমহাদেশে ছিল আল্লাহ পাকের এই প্রিয় বান্দা এবং হাজরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহি আলহি সেই বাগদাদ থেকে আপনার ভারতের বাদশাহ আলাউদ্দিনের মেয়ে বিবাহ করে আপনার গির্দা ফরিদপুরের সওদাগারের মেয়েকে নিয়ে এখানে দুজনকে নিয়ে তিনি উঠলেন ইসলামের দাওয়াতের জন্য যারা কাজ করে গিয়েছেন এই উপমহাদেশে এই জনপদে যত মানুষ কেয়ামত পর্যন্ত নামাজ পড়বে কোরআন তেলাবাদ করবে রোজা রাখবে আল্লাহ পাকের বিধানকে পালন করবে এই সবের একটা অংশ ইসলামের এই মোবাল্লিক এই মুজাহিদদের নেক আমলের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন দিয়া দিবেন এই জন্য পৃথিবীতে কেউ কেউ এমন উঠবে নিজের একার নেকে নিয়ে উঠবে আবার পৃথিবীর বুদ্ধিমান এমন কিছু মানুষ ময়দানে কেয়ামতে উঠবে যারা কোটি কোটি মানুষের নেকি একা নিয়ে ময়দানে কেয়ামতে উঠবে তারা হচ্ছে আল্লাহর পথের মুজাহিদ আল্লাহর পথের মোবাল্লিক আল্লাহর পথে যারা জেহাদ করেছিল আল্লাহর পথে যারা দাওয়াত দিয়েছিল তাদের এই অবস্থা হবে আমার ভাইয়েরা মাঝখানে একটা কথা বলে রাখি আজ পাশ্চাত্য বিশ্ব যে কোরআনে কারিমের মধ্যে জেহাদ সম্পর্কে বিধান দেওয়া হয়েছে সেই জেহাদকে মুছে ফেলতে চায় তারা বলে যে জেহাদের অধ্যায়টা কাটিয়ে দাও তাহলে ওই কোরআনকে আমরা বিশ্বাস করব তোমাদের সাথে আমরা একমত হব মানে কোরআনের মধ্যে জেহাদের যে অংশটা আছে ওরা মানতে চায় না এবং এরা পৃথিবীর সবচেয়ে শান্তির ধর্ম যে ধর্মের নামই হচ্ছে ইসলাম দাজ্জালের ভূমিকায় অবতীর্ণ হয়ে পৃথিবীর সমস্ত মিডিয়াগুলো এখন মুসলমানদেরকে টেরোরিস্ট প্রমাণ করার চেষ্টা করছে আর ইসলামকে টেরোরিজম সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করছে কিন্তু সন্ত্রাস এক জিনিস আর ইসলাম আর এক জিনিস এই পার্থক্যটা ওরা বুঝছে না আর কোরআন কারিমের জীবন দর্শনকে ওরা পাল্টে দেওয়ার চেষ্টা করছে এই সূক্ষ্ম পার্থক্য জাতিকে বুঝতে হবে এবং তাদের এই কাফের বেইমানদের মিডিয়ার কথায় বিশ্বাস করে আপনার ইসলামের এরকম সোনালী অধ্যায়কে কখনই বিস্তৃত হওয়া উন্মতের জন্য কখনই শোভনীয় হবে না ভোগ বিলাসে মত্ত হয়েছিল বাগদাদের মানুষেরা আল্লাহ রবুল্লা আলমিন তাতারিদের মাধ্যমে বাগদাদকে ধ্বংস করে দিলেন মানুষকে জবই করলো মানুষের রক্ত দিয়ে নদীর পানি লাল হয়ে গেল এবং বাগদাদ মুসলমানদের আব্বাসিয়া খেলাফতের রাজধানী সেই লাল নদীর পানিগুলোকে মুসলমানদের সমস্ত লাইব্রেরিগুলো পুড়িয়ে দিয়ে ছাইগুলো যখন ফেলা হলো লাল রক্তের নদী এরপরে কালো কালির মতো কালি হয়ে গেল মুসলমানদের এই পুরানো বই দিয়ে সেখানে মুসলমানদের সমস্ত সভ্যতার স্মৃতি চিহ্নগুলোকে ধরে ধরে মুছে দেওয়া হচ্ছিল আমার ভাইয়েরা বাগদাদে ইসলামের পতন হয়নি মূলত বাগদাদে পতন হয়েছে বিলাসী মুসলমানদের পতন হয়েছে ইসলামের কখনো পতন হয় না ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলেন এই জিকিরকে এই ইসলামকে এই কোরআনকে আমি আল্লাহ পাঠিয়েছি আর এর সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজের কাঁধে নিয়েছি কাজে ইসলামকে কখনো নষ্ট করা যায় না এখন পৃথিবীতে বাংলাদেশে এখন দুপুরের টাইম সূর্য আছে কিন্তু আমেরিকায় এখন রাত ইসলাম হচ্ছে সূর্যের মতো পৃথিবীর এক ভূখণ্ডের মানুষ ইসলামী অনুশাসনকে ছেড়ে দিবে আল্লাহ রবুল্লা আলমিন ইসলামের সূর্যকে আর এক দেশে উঠিয়ে সেখান থেকে আল্লাহ রবুল্লা আলমিন ইসলামের খেদমত দিবেন যারা বাগদাদকে ধ্বংস করলো ঐতিহাসিক ভিত্তিতে প্রমাণিত হয়েছে এই তাতারি গোষ্ঠীকেই আল্লাহ রবুল্লা আলমিন মুসলমান বানিয়ে ইসলামের খেদমত তিনশো বছর ওদের কাছ থেকে আল্লাহ নিয়েছেন আল্লাহ পাক সবই পারেন আজকে যে আমেরিকা ইসলামের বিরুদ্ধে গোটা পৃথিবীতে যুদ্ধ করছে মুসলমানদেরকে মার দিয়ে যাচ্ছে আবার বলছে তোমাদেরকে মারটা দিয়েছে ঠিক কাজ করছি না আমার ভাইয়েরা হয়তো আল্লাহ পাকের সেই গায়েবে এলমের মধ্যে সেই অবস্থা আছে যে যেই হারে আমেরিকার মানুষ মুসলমান হওয়া শুরু করেছে একদিন এই আমেরিকার মানুষ মুসলমান হয়ে হয়তো হাজার বছর ওলা যদি কেয়ামত হতে বাকি থাকে হাজার বছর পর্যন্ত ইসলামের খেদমত রাখ পাবে সেদিন আসতেছে ইনশাআল্লাহ আমেরিকার নাসা গবেষণাগারে অসংখ্য বিজ্ঞানীরা মুসলমান হয়ে যাচ্ছে ইসলাম এবং কোরআন যে কথাগুলো বলেছিল আজকে গবেষণা করতে গিয়ে দেখছে যে কোরআন দেড় হাজার বছর পূর্বে একজন নিরক্ষর নবীর উপরে নাজিল হয়েছিল সেখানে যেই কথাটি সুন্দরভাবে বলা আছে আজকে দেড় হাজার বছর পরে অত্যাধুনিক গবেষণার মাধ্যমে যে তথ্য আমরা পাচ্ছি যেই সূত্র আমাদেরকে পরিবেশন কোরআন করছে এই সূত্র নতুন কোনো সূত্র নয় কোরআনে করিম এই সূত্র দেড় হাজার বছর আগে সেই নবীকে দিয়ে গিয়েছেন তখন ভিতরে ভিতরে ওরা মুসলমান হচ্ছে গোপনে নামাজ আদায় করছে কিন্তু রাষ্ট্র যেহেতু খ্রিস্টান এবং সেই খ্রিস্টান শাসকদের যদিও নামের কিছু অংশ ইসলাম আর কিছু অংশ আপনার খ্রিস্টানের কিন্তু সেই রাষ্ট্রের প্রধান ব্যক্তির উপদেষ্টা হচ্ছে ইহুদি রাজার কারণে প্রকাশ্যে ঘোষণা তারা ইসলামে দিতে পারছে না নচেত সে অবস্থা সৃষ্টি হলে ইনশাআল্লাহ এই নাসা গবেষণাগার থেকেই ইসলামের জয়গান ইনশাআল্লাহ শুরু হবে আমার ভাইরা রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এরপরে দেখলেন কিছু মানুষ এরা শুয়ে আছে আর এদের মাথার কাছে বড় পাথর নিয়ে কিছু লোক দাঁড়িয়ে আছে তো প্রত্যেক ব্যক্তি যারা সাহিত্য ব্যক্তি প্রত্যেকের মাথায় অত্যন্ত জোরের আঘাত করে পাথর নিক্ষেপ করছে মাথায় শরীরের মধ্যে সবচেয়ে স্পর্শকাতর জায়গা হচ্ছে চেহারা এই জন্যে যদি কখনো কাউকে শারীরিকভাবে শাস্তি দিতে হয় তাহলে চেহারায় মারতে হাদিসে নিষেধ করা হয়েছে রসুল বলছেন ইত্তাকিল ওয়াজাহা তুমি চেহারায় আঘাত করবে না চেহারায় আঘাত করতে হাদিসে নিষেধ আছে সবচেয়ে স্পর্শকাতর জায়গা কিন্তু এই মেধা যে আল্লাহ সৃষ্টি করেছেন কুদরতি হাত দিয়ে যে আল্লাহ এই ব্রেনকে সৃষ্টি করেছেন এই ব্রেন দিয়ে যারা ঠিক মতো আল্লাহ পাকের বিধান পাচক্ত নামাজ সময় মতো পড়েনি মসজিদে আজান দিয়েছে ব্যবসা বাণিজ্যের পশরা দোকান খুলেই বসে আছে এই চিন্তা করেছে দোকান খোলা থাকলেই আমার লাভ ব্যবসা বাণিজ্য বেশি হবে দোকান খোলা রেখেছে অথচ রিজেকের ফয়সালা জমিনে হয় না আল্লাহ বলছেন অফিস তামা ই রিস্পো তু আদুন আকাশেই হচ্ছে রিজিক এবং তোমাদের সাথে যা কিছু আল্লাহ আদা করেন যা কিছু প্রতিশ্রুতি দেওয়া হয় সব কিছু আল্লাহ রবুল আলমিন বলেন আকাশে রয়েছে কাজেই বুদ্ধিমান মুসলমানের সেই আকাশওয়ালা যিনি মহান রব্বুল আলমীর স্রষ্টা যিনি তার সাথে সম্পর্ক তৈরি করতে হবে হালাল সম্মানজনক জীবিকার জন্য আল্লাহ পাকের নাফারমানি করে মিথ্যা ব্যবসা করবে দোকান খুলে রাখবে নামাজের আজান হওয়া সত্ত্বেও খাবারের মধ্যে বিষ দ্রব্য মিলিয়ে মানবতাকে ধ্বংস করবে কখনই এরা আল্লাহ রবুল্লা আলমিনের প্রিয় বান্দার কাতারভুক্ত হতে পারে না ফলের মৌসুম চলতেছে আম কাঁঠাল আনারসের মৌসুম চলতেছে সমানে প্রত্যেকটি দোকানে বিষ মিশিয়ে এগুলো বিক্রি করা হচ্ছে আমার ভাইরা যদি জিজ্ঞাসা করা হয় দোকানদার খুব পুত পবিত্র মানুষ আমি বুঝি না আমি আড়ত দিয়ে কিনে নিয়ে আসছি বিক্রি করতেছি বাসায় নিয়ে আসা হবে দেখা যাবে এর মধ্যে বিষ বড় বড় দোকান যেখানে বড় সাইনবোর্ড আছে এখানে বিষ মুক্ত আম পাওয়া যায় ঘরে নিয়ে আসলে দেখা যাবে সাইনবোর্ড দিয়ে যারা বিক্রি করলো ওদের আমের মধ্যেই বিষ এই প্রজন্মকে শেষ করে দেওয়ার জন্য খাদ্য খাবারের মধ্যে যারা বিষ ঢুকাচ্ছে মানবতাকে ধ্বংস যারা করতেছে আর এই সমস্ত খাওয়ার কারণে ছেলে মেয়ে সহ নারী শিশুদের যে রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে সেই রোগ ব্যাধি যে হাসপাতালগুলো দেখে পরীক্ষা নিরীক্ষা করে সেখানে কোনো এখন এই পরিমাণ ভিড় একই রোগী ব্যক্তি এক সপ্তাহ ঘুরেও ডাক্তারের নাগাল পায় না এই পরিমাণ ভিড় শুরু হয়ে গেছে আল্লাহ রবুল আলমিন অপকর্ম থেকে পুরা জাতিকে রক্ষা করুন সবাই বলুন আমি আমার ব্যবসা আমার ব্যবসায়ী ভাইরা যারা আছেন আমার প্রাণের ভাইয়েরা আপনাদের কাছে বিনীতভাবে আমি অনুরোধ করব যে আপনারা খবরদার আল্লাহর সৃষ্টির আল্লাহর পরিবারের সদস্য হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টির প্রতিটি সদস্য এই ছোট্ট একটা বাচ্চার হাতে আম কিনে দেবে বাপ মেয়ের হাতে আম তুলে দেবে ছেলের হাতে আম তুলে দেবে স্ত্রীকে আম খাওয়াবে বাচ্চা কাচ্চাকে আম খাওয়াবে আপনার কাছ থেকে বিষ যুক্ত আম কিনে বাড়িতে নিয়ে গেল একেবারে ধরে ধরে তারা টাকা দিয়ে বিষ খাচ্ছে আর এই বিষগুলো আপনি খাওয়াচ্ছেন আর আপনি মনে করেছেন আপনি বড় পরহেজগার মানুষ আপনি বছরে একবার হজ করলে জীবনে একবার হজ করলে আপনি পুত পবিত্র হয়ে গেলেন জান্নাতে পৌঁছে গেলেন এত সস্তা না কিন্তু আলা ইন্না সিলাত আল্লাহ গালিয়া আল্লাহ রব্বুল আলমিনের জান্নাত আল্লাহ পাকের পণ্য এটা অত্যন্ত চড়া মূল্য এর দাম অনেক বেশি ঢাকা শহরে একটা বড় মার্কেটে একটা দোকানের কয় লক্ষ টাকা দাম একটা ফ্ল্যাটের কত টাকা দাম কোটি কোটি টাকা দাম আর আল্লাহ পাকের যে বেহেস্ত সেই বেহেস্তের মধ্যে একটা লাঠি রাখতে যেই পরিমাণ জায়গা লাগে এই গোটা পৃথিবী বিক্রি করলেও বেহেস্তের লাঠি রাখার জায়গা লাঠি রাখার জায়গাটুকুর দামও হবে না সেই জান্নাতকে পাওয়ার জন্য আপনি আমি এই দুনিয়া কামায়ের পেছনে ছুটলাম মানবতাকে ধ্বংস করলাম কোনো পরোয়া আমার নেই এটা মানবতা বিধ্বংসী এই কাজ থেকে পুরা থেকে ফিরে আসতে হবে যারা ক্ষমতায় আছেন তাদের দায়িত্ব হচ্ছে এই যারা বিষ মিশাচ্ছে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কোর্টের মাধ্যমে এদেরকে ধরে ধরে এগুলোকে ধ্বংস করে দেওয়া এবং এদেরকে সাহিস্তা করা যার এরকম করতে পারবে না কারণ এর দ্বারা পুরো জাতি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে যা ইচ্ছা তাই আমরা করতেছি ব্যবসার নামে খবরদার এই মজুদদারি যারা করছেন তারা যেমন অপকর্ম করছেন যারা খাদ্য খাবারের মধ্যে বীজ দিচ্ছেন তারা অপকর্ম করছেন অথচ আপনি যদি খাঁটি জিনিসটা বিক্রি করতেন আপনি দুনিয়ার সবাই ভেজাল মাল বিক্রি করে কিন্তু আপনি খাঁটিকে দেখে দেখে বিক্রি করেন হালাল পন্থায় আপনার হয়তো অন্যদের চেয়ে মাল একটু নষ্ট হয়ে গেল আপনার হয়তো অন্যদের চেয়ে কিছু আপনার কাছে জাগতিকভাবে মনে হলো যে আপনি একটু গচ্চা দিলেন কিন্তু মনে রাখবেন রেজেকের ফয়সলা যেহেতু জমিনে হয় না আকাশে হয় আকাশের স্রষ্টার সমস্ত পরিবারের সদস্যদের প্রতি আপনি তাকালেন এই জন্য ময়দানে কে আমাদের সততার কারণে ইনশাআল্লাহ নবীদের সাথে সিদ্দিকিনদের সাথে সালেহিনদের সাথে আল্লাহ রবুল আলমিন আপনাকে হাসর করাবেন রসুল বলেন আমিন সত্যবাদী ব্যবসায়ী যারা নবীদের সাথে সিদ্দিকিনদের সাথে নিকার পরহেজগার ব্যক্তিদের সাথে যারা আল্লাহর পথে গলা কাটিয়ে দিয়ে শহীদ হয়েছিল ময়দানে কেয়ামতে তাদের সাথে একসাথেই তারা উঠবে একসাথেই তারা জান্নাতে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে যাবে আর এই ব্যবসা বাণিজ্যের মধ্যেই কিন্তু এক হাদিসে এসেছে ব্যবসা বাণিজ্যের মধ্যেই রিজেকের শতকরা নব্বই ভাগ আর দশ ভাগ হচ্ছে পৃথিবীর অন্যান্য কর্মধারায় অল্প কিছু নিয়ে ব্যবসা শুরু করেছিল দেখা যায় একেবারে অনেক কিছু হয়ে গেছে আবার সব কিছু ইনভেস্ট করলো একসময় পথের ফকির হয়ে গেল ব্যবসার মাধ্যমে কিন্তু মানুষ অতি দ্রুত উঠতে পারে এর মধ্যে আল্লাহ পাক বরকত রেখেছেন সেই বরকতের জিনিসটা আরসের মালিকের পরিবারের সদস্যদের সাথে কোনো ক্ষতির ব্যবস্থা না করে তাদেরকে শারীরিকভাবে অসুস্থ না বানিয়ে খাঁটি জিনিসটার জন্য ব্যবসা বাণিজ্য যদি কেউ করেন কোনো একটা মার্কেট যদি গড়ে ওঠে যে এই মার্কেটে কোনো পণ্যের দাম দশ পার্সেন্টের বেশি ইনকাম করতে পারবে না ঈদ আসলে একটা জুলুম শুরু হয়ে যায় এখন থেকেই ব্যবসায়ীরা কাপড় চোপড় উঠানো শুরু করছে পাঁচশো টাকার জামাকে এক হাজার টাকা বিক্রি করবে দেড় হাজার টাকা বিক্রি করবে আগের থেকে বসে আছে কি করে মানুষকে ঠকানো যায় অথচ রমজান মাসে সে রোজা রাখবে অথচ সে জাকাত দিবে অথচ সে হজের প্রোগ্রাম নিয়েছে সব কিছুই তার ভালো কিন্তু মানুষকে ঠকিয়ে বেশি বেশি লাভ করার জন্য এই যে চেষ্টা করা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনকে দেখতেছেন না যেই টাকা অন্যায়ভাবে মানুষের কাছ থেকে নিয়ে তুমি সঞ্চয় করছো আল্লাহ তাকে দেখছেন না তোমাদের শরীরের মধ্যে কোনো রোগ ব্যাধি তৈরি করার জন্য আল্লাহ পাকের ব্যবস্থা আছে না যে পার্সগুলোকে খাওয়ায় খাওয়ায় মোটা বানাইবা ওই পার্সগুলোকে নষ্ট করতে আল্লাহ পাকের কোনো সময় লাগে না খবরদার ভাইরা আমার আমরা যখন আল্লাহর প্রিয় বান্দা হতে চাই সমস্ত চরিত্রের মধ্যে আল্লাহ পাকের প্রিয় বান্দার চরিত্র দেখাতে হবে শুধু নামাজে না শুধু জাকাত দেওয়াই না শুধু হজ করায় না সমস্ত কাজে আল্লাহ রবুল্লা আলমিনের প্রিয় বান্দারা যেভাবে আল্লাহর বান্দাবান্দিকে ঠকায় না আল্লাহর বান্দাবান্দিকে কষ্ট দেয় না আপনার আমার চরিত্র তেমন হতে হবে শুধু মানুষকে না একটা গরুকে অযথা একটা আঘাত করা যাবে না একটা ছাগলকে আঘাত করা যাবে না অনেকে কুকুরকে ঢিল মারে কোনো দরকার নেই কুকুর তো আপনার আমার কোনো ক্ষতি করছে না আল্লাহর প্রাণিক অনেক অধিকার আছে আপনার আমার উপরে কারো কোনো ক্ষতি করা যাবে না ধারাবাহিক ইনশাআল্লাহ আমাদের ইসরা এবং মেয়েরাজের আলোচনা চলবে ইনশাআল্লাহ আদানের সাথে সাথেই আলোচনা শুরু হয়ে যায় আমরা সকলে যদি আগে ভাগে আসি বাকি আলোচনার ধারাবাহিকতা আল্লাহ তৌফিক দান করলে আল্লাহ বাচালে ইনশাল্লাহ শুনতে পাবো যে কথাগুলো শুনলাম এর যে খারাপ দিকগুলো আছে এগুলো সকলকে আল্লাহ পাক বর্জন করার তৌফিক দান করুন সকলে বলুন আমি এর যে ভালো দিকগুলো আছে যেগুলো করতে আল্লাহ পাক উৎসাহিত করেছেন তার সৃষ্টিকে আল্লাহ পাক সে ভালো কাজগুলো বেশি বেশি করার তৌফিক আমাদেরকে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ তালা দান করুন সকলে বলুন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন তারা নিজের আকর্ষিত